বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান আমরণ রক্ত ঝরিয়ে ইসলামের দামাল সৈনিকেরা একদিন ছিনিয়ে এনেছিল এক রক্তলাল উজ্জ্বল প্রভাব কিন্তু ইসলাম বিরোধী হিংস্র নায়কেরা আজ সে দ্বীপটিকে মেলান করে দেওয়ার এক অপচেষ্টায় উঠে পড়ে লেগেছে মানব সভ্যতার ক্রমবিকাশের সুদীর্ঘ ইতিহাসে মুসলমানদের অক্ষত অবদানকে ক্ষীণ করতে চায় ওরা ওদের অপমিশনকে গুটিয়ে দিতে আবারও জাগ্রত হতে হবে আমাদেরকে নবীন তরুণ সৈনিকের আমরণ লড়তে হবে ওদের তাড়াতে সেই আহ্বান রেখেই ইসলামী জিহাদি কাফেলার তরুণ সৈনিকেরা সুরের জগতে এগিয়ে এলো ইসলামী সূর্যের বিকাশ ঘটানোর প্রত্যাশায় মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই আজি শোনো বিশ্ব জুড়ে ছিল তোমার খেতি ওরে জালি মেরে মোকাবেলায় অশ্বতে দিন জালি মেরে মোকাবেলায় অশ্বতে দিন জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকে আজি আজি মুসলিম জাতির খুনে দেখো কি যে বইছে নহর ত্রিভুবন জুড়ে দেখো লক্ষ মা জাতি তো ওরা করছে আহাজারি তোমার দ্বারে করছে আহা জারি তোমার দ্বারে জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি ওই আমেরিকা রাশিয়া চীন ভারতে শত মুসলিম লাঞ্ছিত ওদের হাতে ওরা ভাঙেনি তো মসজিদ শুধু বাবরের যেন ভেঙে দিল অন্তর লাখ মমিনের ভেঙে দিল অন্তর লাখ মমিনের জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকে আজি শোনো বিশ্ব জুড়ে ছিল তোমার খ্যাতি ওরে জালিমের মোকাবেলায় অষ্টতেজি জালিমের মোকাবেলায় অষ্টতেজি জেগেল তো মুসলমান বীরের গতি মজলুম তোমার ওই দাসে আজি জেগে ওঠ মুসলমান বীরের গতি মজলুম তোমার ওই দাসে আজি ওই দুশ্মন বিজাতীয় বন্ধু সেজে দেখো চেপে বসেছে ওরা মোদের ঘাড়ে আরো সেবার নামে ওই এনজিও গাছ দেখো মা বোনের ইজ্জত নিচ্ছে কেড়ে মা বোনের ইজ্জত নিচ্ছে কেড়ে জেগে ওঠো মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি জেগে ওঠো মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি ওই অহুদ বদরে যারা প্রাণ দিয়েছেন তারা খোলা পায়ে রাখে দার সৈনিক দেখো ইশারায় তোমাকে ডাকছে আজ তুমি ব্রিটেন আমেরিকার ভাঙ্গ বাহু বাহুবল ব্রিটেন আমেরিকার ভাঙ্গ বাহু বাহুবল যেগুলো মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি যেগুলো মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি শোনো বিশ্ব জুড়ে ছিল তোমার খেতি ওর জালিমের মোকাবেলায় অশ্বতে দিন জালিমের মোকাবেলায় অশ্বতে দিন জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি জেগে ওঠ মুসলমান বীরের জাতি মজলুম তোমায় ওই ডাকছে আজি